আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসাবিহি ওমান আহমাবাদ প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সোনালী শিশুদেরকে যদি ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাহলে তাদেরকে আরবি ভাষা শেখাতে হবে আরবি ভাষাই হচ্ছে মূলত ইসলামের যে জ্ঞান রয়েছে কোরআন এবং সুন্নার যে জ্ঞান রয়েছে সালফে সালহীন থেকে যে আমরা ইসলামিক হ্যারিটেজ পেয়েছি হ্যারিটেজ অব নলেজ আর তুরাস আল মিনা সালাফা সালহীন সেটির প্রতি যদি তাদেরকে উদ্বুদ্ধ করতে হয় তার দিকে তাদেরকে ধাবিত করতে হয় যে সে যে ট্রেজার অফ নলেজ নলেজ ট্রেজারের সাথে যদি তাদেরকে পরিচিত করতে হয় তাহলে অবশ্যই আরবি ভাষা শেখানো এটি আমাদের জন্য বাধ্যতামূলক এবং আমরা দুর্ভাগ্যবশত আমাদের সন্তানদেরকে আরবি ভাষার সাথে আমরা পরিচিত করি না আমরা গত পর্বে কিছু বক্তব্য উপস্থাপন করেছিলাম যে আরবি ভাষা কেন শিখতে হবে আজকে আমরা সেই ধারাবাহিকতায় শুধু আর দু একটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হচ্ছে আরবি ভাষা একটি একটি একটি মূলনীতি আছে মূলনীতি হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবন যেটি দ্বারা যেটির ব্যতিরেকে যেটির অনুপস্থিতিতে কোনো ওয়াজিব কাজ সম্পাদন করা যায় না সেই কাজটি করা ওয়াজিব যেমন ধরুন আপনি সালাত এর জন্য অজু করা অজু না থাকলে আপনার সালাদ পড়া যায় না অতএব সালাদ পড়া যেমন ফর্জ অজু করাও তেমনিভাবে ফর্জ এই তুলনায় এই দৃষ্টিতে আমরা দেখি যে কোরআন এবং হাদিস বোঝা এটি হচ্ছে ফর্জ কোরআন এবং হাদিস বোঝা এটা ফরজ কোরআন শেখা ফরজ এখন কোরআন আপনি কিভাবে বুঝবেন কোরআন হাদিস কিভাবে আপনি বুঝবেন যদি আপনি আরবি ভাষা না বুঝেন ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা এটি ফরজ যদি আরবি ভাষা একজন ব্যক্তি না জানে তাহলে তার পক্ষে এটি বোঝা একেবারেই সম্ভব নয় সেজন্য রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আরবি ভাষায় কেউ কোনো একজন ব্যক্তি যদি ভুল করতেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেন যে সে ভুল করেছে তোমরা তাকে ঠিক করে দাও এরকম বর্ণনা সেকাঞ্জুল ওরমালে হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে যে কোনো একজন ব্যক্তি কে রসুল শুনলেন যে তিনি ভাষা উচ্চারণে ভুল করছেন তখন তিনি বললেন আর আখা আখাকম তোমাদের ভাইকে তোমরা ঠিক করে দাও শুদ্ধ করে দাও সে এই কথাটি বলতে ভুল করেছে অমর আবুল খতাবরদি আল্লাহ কথা আমরা বর্ণনা করেছি যে অমর আবুল খতাবরদি আল্লাহ তাল আনহু তিনি কখনো কখনো তিনি লোকদেরকে নির্দেশ দিতেন ফারায়েজ মানে এই যে ইনহেরিটেন্স বা আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তাদের সম্পত্তিগুলো কিভাবে স্বজনদের মাঝে বন্টন করে দেবে এই ফারায়দ শেখার জন্য তিনি সাহাবাই কারামদেরকে তার সাথীদেরকে তিনি নির্দেশ প্রদান করতেন তেমনিভাবে তিনি নির্দেশ প্রদান করতেন এভাবে তাল্লামুল আরবিয়া ফা ইন্নাহা মিন দিনিকুম তাল্লামুল ফারায়দা ফা ইন্নাহা মিন দিনিকুম যে তোমরা আরবি ভাষা শেখো এটা তোমাদের দিনের অংশ তোমরা ফারায়দ শেখো এটা তোমাদের দিনের অংশ ফারায়েজ শেখো আরবি ভাষা শেখো তিনি এখানে ফারায়েজ শেখার পূর্বে তিনি আরবি ভাষা শিক্ষাকে তিনি প্রাধান্য প্রদান প্রাধান্য দান করেছেন আমরা বলেছিলাম যে এর মধ্যে আরবি ভাষায় শিশুরা একটু আরবি ভাষায় বলতে গিয়ে তারা একটু ভুল করে ফেলেছিল শিশুরা এক জায়গায় তারা তীর নিক্ষেপ করছেন নেওয়াল্লামক জায়গায় সেখানে ওমর আদি আল্লাহ তালাহকে দেখে তারা বলেছেন ইয়া আমির আল মোমিন ইন্না কৌম আল্লিমিন যে আমরা হে আমিরুল মোমিন আমরা আসলে তীর মারা শিখছি তারা আল্লিমিন শব্দটি উল্লেখ করেছে মোতাআলিমুন উল্লেখ না করে তখন তিনি তাদেরকে বললেন যে তোমরা ভুল করেছো তোমরা ভুল করেছ তোমরা এই তীর মারার এই দক্ষতা অর্জনের চেয়ে তোমরা আরবি ভাষায় দক্ষতা অর্জন করা আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় কারণ আমি রাসুল্লাহ সাল আলী আসলামকে বলতে শুনেছি রাহিম আল্লাহ ইমরান আসলাহামিল্লিসানি আল্লাহ সেই ব্যক্তিকে রহম করুন যে তার ভাষায় ভাষা যে ভাষায় সে কথা বলে এই ভাষাটিকে সে শুদ্ধ করেছে ভাষাটিকে সে ঠিক করেছে এটা ইত্তেফাকুল মাবানি গ্রন্থে এই হাদিসটি বর্ণিত হয়েছে আমরা এই জায়গায় আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করেছিলাম এবং সেখানে এটিও যে আবু মুসাল আশারদি আল্লাহ তালহ তিনি বলা হয়ে থাকে যে আবু মুসাল আশারদি আল্লাহ তালাহ উরসিলা ইলেহি কিতাব যে তার কাছে একটি কিতাব পাঠানো হয়েছে এবং তার কাছে একটি লেখা গ্রন্থ অথবা একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে কিছু শব্দ ভুল লিখেছিল এবং এই কথা যখন হজরত ওমর আদি আল্লাহ তালাহু এর কাছে তখন আবু মুসাল আশারদি আল্লাহ তালাহু এভাবে লিখে পাঠান আন কান্না যে আবু মুসা আশারদি আল্লাহ তালাহু এই কথা যখন আবু মুসা যখন ওমর আদি আল্লাহ তালাহুকে জানান তখন ওমর আদি আল্লাহ তালাহু বলেন যে এই চিঠিটি লিখেছে তাকে ব্যত্রাঘাত করা হোক কারণ সে এখানে ভুল করেছে আরবি ভাষা আরবি ভাষার ক্ষেত্রে ভুল করা এটাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না ওমর হাসান এবনে আবি আল হাসান তিনি একজন বিখ্যাত তাবেই ছিলেন যখন তার সামনে কোনো একজন ব্যক্তি যখন আরবি ভাষা বলতে ভুল করলেন তখন তিনি বলেন আস্তাক ফিরুল্লাহ আমি তিনি আস্তাক ফিরুল্লাহ বললেন তখন তাকে বলা হলো আপনি কেন আস্তাক ফিরুল্লাহ বললেন তিনি বললেন একজন ব্যক্তি এর মধ্যে ভুল করেছে আরবি ভাষায় ভুল করেছে আর যে ব্যক্তি আরবি ভাষায় ভুল করে সে আরবদেরকে আরবদের ব্যক্তি সে মিথ্যা আরোপ করলো আর যে মিথ্যা আরোপ করলো সে খারাপ কাজ করলো অন্যায় কাজ করলো আল্লাহ হান্ত বলেছেন অমাইয়া আমাল সুআন যে কোনো একজন ব্যক্তি যিনি অন্যায় কাজ করে অথবা তার নিজের উপর সে জুলুম করে তারপরে সে যদি ইস্তেকফার করে তার আল্লাহ সব ওয়া তাকে ক্ষমা করে দেবেন অতএব এখানে এই যে ভুল করে তিনি নিজে ভুল করেছেন অথবা অন্য কেউ ভুল করেছে সাথে সাথে তিনি আস্তাফরুল্লাহ পড়লেন কারণ হচ্ছে আরবি ভাষায় ভুল করাটাকে তারা এইরকমভাবে মনে করতেন যে এটা এতটা এটা এটা এতটা অন্যায় এতটা জঘন্য এতটা ক্ষতিকর আমরা এই বিষয়গুলো আলোচনা করার পর তারপরে আমরা দেখি যে ইমাম শাফি রাহেমহুল্লাহ তিনি বেদাত সম্পর্কে বেশি বেশি কথা বলতেন বেদাত সম্পর্কে বেশি বেশি কথা বলতেন তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বেদাত নিয়ে এত আলোচনা কেন করছেন তখন তিনি বলছেন যে কারণ বেদাত আমি দেখছি সমাজে বেশি সংগঠিত হচ্ছে এই বেশি সংগঠিত হওয়ার পিছনে কারণটা কি আমি সেটা নিয়ে চিন্তা করেছি এবং আমি দেখেছি আরবিয়া মানুষ আরবি ভাষা থেকে দূরে সরে গিয়েছে এই জন্য তারা অনেক বেশি বেশি তারা বেদাত করছে এই জন্য ইমাম ইবনে তাইম রহমুল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইম রহমুল্লাহ তিনি আরবি ভাষাকে শিক্ষা করা ফর্জ মনে করতেন তিনি বলছেন যে ইন্না নফসাল আরবিয়াতি মিনের দিন আরবি ভাষাটাই দিনের অংশ আরবি ভাষা ভাষা হিসেবে আরবিটাই দিনের অংশ ওয়ামা আরিফাতুহা ফরদুন ওয়াজীবন এবং এটি এই আরবি ভাষা শেখা আরবি ভাষা জানা এটি হচ্ছে অবশ্যম্ভাবী রূপে বাধ্যতামূলক ফাইন্না ফাহমাল কিতাব ইউ সুন্নাতে ফরদন কারণ কোরআন এবং সুন্না বোঝা ফরদ ওয়ালা ইউফাম ইল্লা বিফাম বিফাহমিল লোগাতিল আরবিয়া আর আরবি ভাষা শেখা ছাড়া আরবি ভাষা জানা ছাড়া কোরআন এবং সুন্না বোঝা যায় না ওয়ামা আলা ইয়াতিমুল ওয়াজিব ইল্লাবি ফাহুয়া ওয়াজিবন আর যেটি ছাড়া ওয়াজিব সংগঠিত হয় না সেটি করা ওয়াজিব ইকতেদা উসিরাত গ্রন্থে তিনি এই আলোচনাটি করেছেন আর ইমাম ইবনে হাজম ইসলাম রাহেমাহুল্লাহ তিনি যেই ব্যক্তি ফিক শিখতে চাইতেন তাকে আরবি ভাষা শেখা এবং আরবি ভাষার গ্রামার শেখা তার জন্য বাধ্যতামূলক তিনি করিতেন ইবন হাজম রাহেমুল্লাহ তিনি বলতেন লাজিমা আলিমান তলাব আল ফিকা আইয়াতা আল্লামান নাহওয়াল্লোগা যে ফেক শিখতে চায় ইসলামের মূল জ্ঞান অর্জন করতে চায় তাকে আরবি ভাষা এবং আরবি ভাষার ভাষার যে গ্রামার এই গ্রামার থেকে শেখা উচিত ওয়াইল্লা ফাহুয়া না কিসুন মুন হেতুন লা তাজুজুলাহুল ফুতিয়া ফি দিন তাহলে আর কেউ যদি এটি না শেখে তাহলে সে না সে অর্ধ সে সে হচ্ছে অপূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী সে সেখানে হোচট খাবে এবং তার জন্য ফতুয়া দেয়া আল্লাহর দিনের ব্যাপারে তার জন্য ফতুয়া দেয়া কোনোভাবেই জায়জ হবে না তিনি তার আল এহকাম গ্রন্থে এই আলোচনাটি করেছেন আমরা দেখি যে আধুনিক যুগে বহু লোক তারা তাদের সময়ও তারা তাদের সময় আরবি ভাষা শিক্ষা করার জন্য মানুষকে তারা উদ্বুদ্ধ করতেন এবং আরবি ভাষা শিক্ষার জন্যে তার সমসাময়িক লোকেরা তারা বিভিন্ন ধরনের আয়োজন করতেন তো এই আলোচনা করার পরে আমরা প্রিয় দর্শক এরপরে যে বিষয়টি আপনাদের সামনে বলতে চাই তা হচ্ছে যে আরবি ভাষা শিক্ষা করা এটা আমাদের জন্য আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদেরকে আরবি ভাষার সাথে পরিচিত করিয়ে দেয় এটি আমাদের অত্যন্ত জরুরি আরবি ভাষার এই যে গ্রামারের যে আবিষ্কার এই গ্রামারের আবিষ্কারের পেছনে আমরা দেখি যে আবুল আসওয়াদা দুবাইলি এর কন্যা সন্তান একবার তাকে বললেন মা আহসানুসামা মা আহসানুসামা কি সুন্দর আকাশ এটা তিনি বললেন যখন তিনি বললেন এ কথা বলার পর তখন তিনি তাকে জিজ্ঞেস করেন ফাঁকা নজুম নুজুমহা তুমি কি বলছো যে আকাশের যে তারকাগুলো এই তারকাগুলোর কথা তুমি বলছো তখন ফাঁকা আলাত তিনি বলেন যে মা আরাত্তু জালিক আমি তা বুঝাতে চাইনি নামে আরাত্তু আমি আকাশের যে বিস্তৃতি এই বিস্তৃতি দেখেই আমি আমি বললাম যে কি সুন্দর কি সুন্দর আকাশ আমি এটা বললাম আমি আকাশের মধ্যে কি আছে এই বিষয়ে কথা বলতে চাইনি আমি সেটি বোঝাতে চাইনি ফ্যাকান আলাই হান তাকুলা তাহলে তার আসলে বলা উচিত ছিল মা আহসানা মা আহসানা সামা কি সুন্দর আকাশ কি সুন্দর মা আহসানা তিনি কিন্তু বলেন মা আহসানু তখন আবুল আসওয়াদ দুয়াইল রাহমুল্লাহ তিনি আলী রাদি আল্লাহর কাছে তার মেয়ে যেহেতুটুকু ভুল করলো এই ভুলের কারণে জবর পেশ জবর স্থানে পেশ বলে ফেলার কারণে তিনি দৌড়ে গেলেন তার তৎকালীন খলিফা আমিরুল মেনিন হজরত আলী রাদি আল্লাহ তালাহনুর কাছে এবং আলী রাদি আল্লাহ তালাহনুকে তিনি সংবাদটি বললে এবার আলী রাদি আল্লাহ তাকে কিছু কাগজ দিলেন এবং কাগজ দিয়ে বললেন যে এখানে তাহলে আপনি আরবি ভাষা উচ্চারণ আরবি ভাষা বলার এর জন্য কিছু কাওয়ায়দ মানে কিছু মূলনীতি কিছু গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো আপনি সেখানে লিখে নিন এবং তার পরবর্তীতে তিনি সেগুলো লিখলেন এবং এটি আজকে আমরা নাহু এবং সরফ নামে আরবি ভাষার এই বিষয়টি আমরা জানি আমরা দেখি যে ইভেন ওলামা ইকানামদের মধ্যে কেউ কেউ এরকম হয়েছে যে কারো কাছে কেউ গিয়ে একটু শুদ্ধভাবে আরবি ভাষায় কথা বললে তারা তাকে কাছে টেনে নিতেন এবং বলতেন তুমি ভবিষ্যতে অনেক বড় পণ্ডিতে পরিণত হবে উতলুবুল এলম তুমি জ্ঞান অর্জন করো কারণ তুমি অনেক বড় পণ্ডিতে পরিণত হবে শুধুমাত্র আরবি ভাষার জ্ঞান রাখার কারণে শুধুমাত্র আরবি ভাষার কারণে অতএব প্রিয় দর্শক আমরা ইবনে সিনা রাহমাহুল্লাহ তিনি তা সিয়াসা গ্রন্থে আমরা যেখান থেকে বারবার উদ্ধৃতি দিচ্ছি সেই সিয়াসা গ্রন্থে তিনি সিয়াসাত রাজুলি ওয়ালাদা এই অধ্যায়ে তিনি লিখেছেন ওয়াম বাগি আই ইয়াহফাজার রাজ রিজসা সুম্মাল আকিদ লিআন্না রিওয়ায়াত রিজসি ওয়া আইসার তিনি বলছেন যে আমাদের মানুষকে প্রথমত আগে শেখাতে হবে যে কোন কোন কাজ থেকে সে দূরে থাকবে তাকে তারপরে আকিদা শেখাতে হবে তারপর ইদ আই আন্না বুয়ুতাহু আকসর ওয়া ওয়াজনাহু আখাফু আলা আই আখতার আমিনা মা কাবলা মা কিলাফি ফদলিল আদব তিনি কিছু কথা যে কোনটার পর কোনটা কোন জ্ঞানের পর কোন জ্ঞান অর্জন করবে এগুলো বলার পরে তিনি তারপরে বললেন যে অবশ্যই অবশ্যই ব্যক্তিকে যখন শিশুরা যখন এগুলো শিখবে শেখার পরে তার পরবর্তী তাকে অবশ্যই কোরআন শেখাতে হবে তাকে তাকে আরবি ভাষা শেখাতে হবে এবং আরবি ভাষার মূল নীতিগুলো তাকে অবশ্যই অবশ্যই শেখাতে হবে এগুলো যদি কোনো একজন ব্যক্তি না শেখায় তার সন্তানকে তাহলে তার সন্তানকে তিনি দিনের মূল যে স্পিরিট মূল যে পথ এই পথে তিনি নিয়ে যেতে পারবেন না আবুল হাসান আল মাওয়ার্দি রাহেমহুল্লাহ তিনি আরবি ভাষা বাচ্চাদেরকে শিশুদেরকে আরবি ভাষা শেখার গুরুত্বের উপর আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ফাইদা বালাগা ও তালিমা যখন শিশুরা জ্ঞান অর্জন করার মতো বয়সে উপনীত হবে হবে ফাল ওয়াজহু আইয়াবাদা বি তালিমিল কোরআনে মা আরবিয়া তখন উত্তম হচ্ছে যে তখন কাজ হচ্ছে মূল যে পদ্ধতি গ্রহণ করা দরকার তখন তাকে কোরআন শিক্ষা দেয়া পাশাপাশি আরবি ভাষা শিক্ষা দেয়া কোরআন এবং আরবি ভাষা তাকে পাশাপাশি শিক্ষা দেয়া এটি হচ্ছে উচিত কারণ এটি হচ্ছে সেই ভাষা যে ভাষায় আল্লাহ কোরআন নাজিল করেছেন ওয়া বিহা ফি শারাঈ দীনি তার দিনের যত শরিয়ার যত মূল যত নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো সম্পর্কে তিনি এই ভাষায় তিনি আলোচনা করেছেন ওফারাতি এবং তার যে আল্লাহ সুবহান তারা দেয়া জীবন ব্যবস্থার যে ফারত কাজগুলো আছে এই ব্যাপারে তিনি বলেছেন ওবিহাবাল্লাহ রসুলহু সুন্নতাহু রসুল্লাহ সাল্লাম তার সুন্নতকে এই ভাষায় তিনি বর্ণনা করেছেন ওবিহা আল উল্লিফাতিল কুতুবুদ্দিনিয়া ওয়াল হেকমিয়া ওয়াল জেদ্দিয়া এবং এই ভাষায় ইসলামের মূল গ্রন্থগুলো রচিত হয়েছে ওয়াবিহা তুক্তাবুরাসা এলুহুম এবার এই ভাষায় এই ভাষায় চিঠিগুলো লেখা হতো ওয়াস ওয়াস সুকুর উল্লাতি যা আলাহ ওয়াসা একাবাইনাহুম এবং এর মাধ্যমে বিভিন্ন চুক্তি ইত্যাদিগুলো লেখা হতো ফালা বুদ্দালিন্নাসি ফি হাজিল মিল্লা মিল তা আল্লুমিহা অতএব এই উম্মাতে মোহাম্মদের এই উম্মা এর প্রত্যেক শিশুর উচিত যে তাকে অবশ্যই আরবি ভাষা শেখা তাকে আরবি ভাষা শেখানো ওয়া ইল্লা কানা জাহিলান বিদ্দিন মাংকুসান ফিল মিলাল তাহলে সে আসলে দিনের ক্ষেত্রে সে থাকবে জাহেল মূর্খ থাকবে দিনের যে স্পিরিট মুসলিম উম্মার যে জাতীয় যে ইতিহাস রয়েছে এই ব্যাপারে সে থাকবে আসলে অপূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী অতএব তাকে যদি আমরা পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী বানাতে চাই তাকে যদি আমরা জ্ঞানী বানাতে চাই ইসলামের সাথে যদি তাকে আমরা তাকে যদি আমরা কানেক্টেড কমপ্লিট করে দিতে চাই তাহলে অবশ্যই অবশ্যই তাকে আরবি ভাষা শেখানো এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি মাওয়ারদি ইবনে সিনাইয়ের মতো প্রথমত ভাষার যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো আগে শেখানো তারপরে একটু গভীর বিষয়গুলো শেখানো এগুলো তিনি বলেছেন ইবনে আল ও আবুল হাসান আল আশারি আল মাওয়ার আবুল হাসান আল মাওয়ারদি এবং ইবনে সিনা তারা একই সুরে কথা বলেছেন যেমন আবুল হাসান আল মাওয়ারদি তিনি বলেছেন ওয়াল ওয়াজহু ফি তালিম আল আরবিয়া আই ইয়াকতাসিদা ইলাল আখাফ আল আখাফ মিন কুতুবিহা যে প্রথমত হচ্ছে একটু হালকা সহজ গ্রন্থগুলো বা সহজ শব্দগুলো এগুলো শিশুদেরকে আগে শেখাতে হবে ওয়াল আসহাল ফাল আসহাল মিল মোয়াল্লা ফাতিহা আরবি ভাষায় লিখিত গ্রন্থগুলো সহজ গ্রন্থগুলো আস্তে আস্তে আস্তে আস্তে তাকে শেখাতে হবে ও মোসন্না ফাতিহা ওয়া আল্লাহ ইউশ গিলাল আউলাদ বিল বিল ওয়াহশি অতএব শিশুদেরকে যাতে একেবারে কঠিন কঠিন শব্দ কঠিন কঠিন গ্রন্থ প্রথমে তাকে না দেয়া হয় তাহলে সে সে এগুলো সম্পর্কে একটু ভয় পেয়ে যাবে এবং সে এগুলো বুঝতে পারবে না ওয়ালা দা ওয়া ওয়াদা ওয়াউিনিল অরুদে তাকে আগে নাহু অথবা সরফ অথবা আরবি ভাষার যে গ্রামার গ্রামারের একেবারে ক্ষুদ্র সুখ্যাতি সূক্ষ্ম ইস্যুগুলো প্রথমে তাকে বোঝাতে যাওয়ার দরকার নেই এগুলো যদি করা হয় তাহলে সে ভয় পেয়ে যাবে অতএব আরবি ভাষা যেটা তার দিনের অংশ তার আকিদার অংশ এখান থেকে সে দূরে চলে যাবে ফাইন্না দালিকা মিম্মা আনিল মাআনি কারণ এগুলো তাকে তাহলে আরবি ভাষা শেখা কোরআন বোঝা ইত্যাদি থেকে তাকে দূরে নিয়ে যাবে ওয়াইন্নামা তাতাকাল্লামুল আলফাজ কাসদান ইলা মারিফাতিহা তাকে আসলে ওয়াইন্নামা তুত আল্লামুল আলফাজ তাকে আসলে শব্দগুলো শেখানো হবে কারণ কি যাতে সে অর্থ বুঝে অর্থ বোঝার জন্য কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য তাকে মূলত শব্দগুলো শেখানো হবে অতএব ওই শব্দগুলো তাকে প্রথম শেখানো দরকার ফাইদা আফনাল ইনসান ওমরাহু ফি তাল্লুমিল আলফাজি ফাতাতুল মাআনি যখন ব্যক্তি ওই শব্দগুলো অত অতি কঠিন এবং দুস যেগুলো দুর্লভ এবং খুবই কম ব্যবহারে এই শব্দগুলো যখন সে মুখস্থ করতে যাবে তখন তার মূল অর্থ বোঝার যে সুযোগ এই সুযোগগুলো তার থেকে চলে যাবে ইল্লা আইয়াকুন ذلك لمن يجعله صناعة مثل الأدباء والمؤدبين والمعلمين من النحويين তবে যারা এই ক্ষেত্রে পণ্ডিত হতে চায় যেমন যারা সাহিত্যিক হতে চায় যারা আরবি গ্রামারে এক্সপার্ট হতে চায় যারা শিক্ষক হতে চায় তাদের জন্য একটা ভিন্ন কথা যে তারা ধীরে ধীরে ধীরে ধীরে সেদিকে যাবে কিন্তু একজন প্রাইমারি প্রাইমারিলি যে আরবি ভাষা শিখতে চায় কোরআন এবং হাদিস শেখার জন্য তাকে মূলত আমাদেরকে নিয়ে যেতে হবে আল আখাফ আল আখাফ অতি হালকা অতি হালকা আল আসাল ফাল আসাল অতি সহজ অতি সহজ এভাবে তাকে নিয়ে যেতে হবে ওয়াহতাজুফিল ইস্তে আনাতে আলা তাল্লুমিল লোগাতে ইলা রিবায়াতে আশার আরব ও আয়ামিহা ও আখবারিহা ও সওয়াফি রবি যা লিখতে হবে সে যদি এখানে পণ্ডিত হতে চায় তাহলে আরবি ভাষাদের আরবের কবিতা আরবদের বিভিন্ন ঘটনা তাদের জীবনী তাদের তাদের সাহিত্য ইত্যাদি তাকে পড়তে হবে তবে এই ক্ষেত্রে যেই বিষয়টি তার করা দরকার তা হচ্ছে আন্তর ওয়ু আল্লামা আশার আল হাকিমিয়া আল সেই ক্ষেত্রে তাকে অবশ্য এমন কবিতা এবং সাহিত্য পড়ানো দরকার যেখানে দিনের বিভিন্ন পাণ্ডিত্যমূল্যের কথা রয়েছে দিনের বিষয়ে আলোচনা রয়েছে তাওহিদের বিষয়ে আলোচনা রয়েছে ওয়ালবাস আলিন ওল বাহাস আলাল যে অবশ্যই পুনরুত্থান হবে মানুষের আবার মৃত্যুর পর তাকে আবার পুনর্জীবিত করা হবে দুনিয়াতে সে কেমন জীবন যাপন করবে তাকে অবশ্যই সাহসিকতা নিয়ে তাকে চলতে হবে তাকে দান করতে হবে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে যাতে এইগুলো নিয়ে এই উত্তম এই ইত্যাদি আচরণ নিয়ে যাতে একজন শিশু বড় হয়ে ওঠে এইগুলো মূলত তাকে প্রথমত শিক্ষা প্রদান করতে হবে অতএব ওই গভীর পাণ্ডিত্যমূলক যে ভাষার যে ব্যবহার এগুলো প্রথমে তাকে না শেখালেও চলবে তাহলে আমরা প্রিয় দর্শক এই যে গোটা বিষয় জুড়ে আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে ওলামাই কেরাম তারা প্রত্যেকেই এই বিষয়টি বলেছেন যে আমাদের সন্তানদেরকে যদি আমরা ইসলামে তাদেরকে দীক্ষিত করতে চাই যদি ইসলামের জ্ঞান তাদেরকে তাদেরকে জ্ঞানী করতে চাই যদি ইসলামের সাথে তাদেরকে কানেক্টেড করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে আরবি ভাষা শেখানো এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা জানানো আরবি ভাষার সাথে তাদেরকে পরিচিত করে দেয়া যাতে তারা directly they can go to the direct sources of the Quran and the Sunnah and understand and তারা extract the rulings from the Quran and Sunnah এটি কোনো অবস্থায় আমাদের এই ভুল করা চলবে না কিন্তু আরবি ভাষায় শুধুমাত্র তাকে আমরা শেখাবো অন্য ভাষা কি তাকে আমরা শেখাবো না তার যে মাতৃভাষা এই মাতৃভাষা তো সে জানবেই ভালো করেই জানবে এটি তাকে জানতেই হবে কারণ আল্লাহ সুহানুমাতারা সকল নবী রাসুলদেরকে মাতৃভাষায় পাঠিয়েছেন অর্থাৎ মাতৃভাষা সে ভালো করে জানবে কিন্তু আরবি ভাষাকে সে অবশ্যই গুরুত্ব প্রদান করবে আরবি ভাষা যেহেতু সে ইসলামের কাজ করবে ইসলামের উপর তাকে প্রতিষ্ঠিত থাকতে হবে এই ভাষা তাকে জানতে হবে পাশাপাশি সে আজ নবী ভাষা অর্থাৎ অনারবি অন্য কোনো ভাষা ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি সেই ভাষাগুলো তাকে শিখতে হবে অর্থাৎ আরবি ভাষা তার ফরেন ল্যাঙ্গুয়েজ নয় মাতৃভাষা যে ভাষায় সে কথা বলে সেটি তাকে শিখতে হবে সেটি তো সে শিখবেই মায়ের ভাষা আরেকটি হচ্ছে তার দিনের ভাষা তার রিলিজিয়ানের ভাষা তার ধর্মের ভাষা তার অস্তিত্বের ভাষা তার বিশ্বাসের ভাষা তার আকিদার ভাষা সেই ভাষাটি হচ্ছে আরবি সেটি ফরেন ল্যাঙ্গুয়েজ নয় সেটা বিদেশি ভাষা নয় সেই ভাষাটা তাকে শিখতে হবে এর পাশাপাশি তিনি কিছু বা এই সন্তানদেরকে কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব তখন ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় হাদামা আইন্দি ওলা আলম আইন্দাল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু